সুরতুল ফজর কোরআন করিমের উননব্বই নম্বর সুরা এই সুরায় ত্রিশটি আয়াত রয়েছে রব্বুল আলমিন এই সুরায় বলছেন ওয়াল ফজর কসম ফজরের আর ফজর বলতে আমরা যা বুঝি সুবে সাদিক যখন হয় মানে রাতের শেষ অংশে রাতের অন্ধকার ভেদ করে যে আলোক ছটা ছড়িয়ে পড়ে আর ওটা স্থায়ী থাকে এটাকে বলা হয় সুবহে সাদিক আর ওই সুভে সাদিক হওয়ার পরেই ফজরের সময় হয় ফজরের সালাতের সময় হয় তো আমরা ফজর বুঝি বুঝেন কিনা আপনারা ফজরের সালাতের সময় যেমন আজকে ওনাইজার টাইম চারটা আমার ঘড়িতে আছে চুয়ান্ন অথবা ছাপ্পান্নতে চারটা ছাপ্পান্নতে আজকে ফজরের বক্ত হবে তো রব্বুল আলামিন ওই ফজরের সময় কসম খাচ্ছেন ওয়াল ফজর এরপরে ওয়ালাইয়ালিন আসর দশ রাতের কসম খাচ্ছেন বলছেন ফজরের সময়ের কসম দশ রাতের কসম ওয়াশফি ওয়াল والوتر شفع মানে জোড় আল ওয়াতর মানে বিজোড় জোড় এবং বেজোড়ের শপথ বা কসম কসম রাতের যখন যেতে লাগে ফি এর মধ্যে কি বুদ্ধিমানের জন্য কসম রয়েছে আপনি কি দেখেননি আপনার রব আদ জাতির সাথে কিরকম আচরণ করেছেন ইরম ইমাদ ওই আদেরই বর্ণনা সামনে ইরম গুত্রের সাথে বা ইরম জাতির সাথে ইমাদ আমুদের বহু বচন ইমাদ আমুদ মানে খুঁটি তাহলে লম্বা লম্বা খুঁটিওয়ালা ইরম জাতির সাথে ইরম বা আদ জাতির সাথে রব্বুল আলমিন কি ব্যবহার করেছেন আপনি দেখেননি التي لم يخلق مثلها في البلاد যাদের অনুরূপ নগরীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি এত পাওয়ারফুল ছিল ওরা কৌমে আদ এদেরকে রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন যেহেতু ওরা আল্লাহ নাফরমানি করেছিল وثمود الذين جابوا الصخر بالواد قوم ثمود وإلى ثمود আখাহুম সালেহা সালেহ আলী ইসলামকে আল্লাহ প্রেরণ করেছেন কৌমে সামুদ সামুদ সম্প্রদায়ের কাছে এবং সামুদ সম্প্রদায়ের সাথে الذين جابوا الصخر بالواد যারা পাথর কাটত উপত্যকায় উপত্যকায় পাথর কেটে কেটে ঘর বানাতো উদ্দেশ্য কি পাথর কেটে কেটে মানে মনে করেন পাথরের পাহাড় পাথর খন্ড কেটে কেটে তারা ঘর তৈরি করত এত শক্তিশালী জাতি ছিল সাথে কিরকম আচরণ করেছেন তুমি দেখো নি যে ছিল পেরেক বিশিষ্ট এর বলছেন মানে তার ব্যাগটা সামনে আসছে الذين طغوا في البلاد যারা রাষ্ট্রসমূহে সীমালঙ্ঘন করেছে فأكثروا فيها الفساد আর তাতে বেশি বেশি করে ফিতনার ফেসাদ সৃষ্টি করেছিল তারপরে আল্লাহ কি করলেন বলছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব অতঃপর তোমার রব তাদের উপর আযাবের চাবুক নিক্ষেপ করলেন সাব্বা আদাব মানে আদাবের ছড়ি আদাবের চাবুক আল্লাহ তাদের উপর নিক্ষেপ করলেন তোমার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 এটা যে করে কি গ্রেভেলি করে বুঝতে পারছেন আল্লাহ দিয়ে যায় হ্যাঁ কম নাকি আর আরেকজন বা এই ব্যক্তি وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه যদি আল্লাহ তাকে বা তার রব তাকে পরীক্ষা করে তার রিস্ক পরিমিত ভাবে দান করেন রিস্ক পরিমিত ভাবে প্রশস্ত দেন আর কি ভাবে দেয় হ্যাঁ? তখন সে বলেন আমার রব আমাকে বিদ্যুৎ করলেন সবাই বলেন তাই দেখবেন কিছু মানুষ হচ্ছে পেলে খুশ না পেলে না খুশ আছে কিনা এরকম হবেন না আমরাও যেন না হই আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে কেউ যদি আমার প্রতি এহসান করে আল্লাহ রসুন সাল্লাহ নির্দেশ মোতাবেক হ্যাঁ তার শুক্রিয়া আদায় করতে হবে কিন্তু গৌরব করবে না অর্থ ব্যয় করবে না কারণ তুমি তুমি নিজেই তোমার না টাকা পয়সা ধন দৌলত যদি কিছু পেয়ে যাও কে দিল তোমাকে আগে ছিল না কিছুই একদম জিরো এমটি পকেট আগে বললাম না এমটি পকেট এমটি মানে খালি কিছুই নাই এখন দিল কি আল্লাহ দিয়েছে তো এখন কি মানে আগে থেকে পেয়েছে এরকম আছে না মানুষ খবরদার এরকম হবেন না যত আল্লাহ সুখিয়া আদায় করবেন তো তরব্বুল আলমিন আপনার মনে শান্তি দান করবেন বুঝতে পারছেন আর রিজেকের মধ্যে বরকত হবে আসল জিনিস শান্তি টাকা পয়সা অনেক কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই কি হয় কিসের দুনিয়া ওই কোটি টাকা এরপর আল্লাহ বলছেন কাল্লা পাল্লা না এই যে টাকা পয়সা আসলে এগুলো কোনো ফায়দা নেই কিন্তু তোমরা কি কর তোমাদের একটা গুণ আল্লাহ উল্লেখ করছেন ইয়েতিমের তোমরা কদর করো না এতিমকে ইজ্জত করো না এতিমের হক তোমরা আদায় করো না মানে যে মানুষের এই অভ্যাস পেলে ঘুষ না পেলে না ঘুষ তার কথা কিন্তু আমরা তো এরকম না বলেন ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ ধন দিয়েও দেয় আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ যদি আমাদেরকে কম দেয় আমার বাহ্য তো মনে করি কম কিন্তু এর মধ্যে হয়তো কল্যাণ নিহিত আছে এটা আমরা জানি না তাতেও আমরা কি বলবো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহর প্রতি আমরা নাকুশ হব না ইনশাআল্লাহ ولا تحاضون على طعام المسكين تحاضون لا تحثون অর্থাৎ মিসকিনকে খাবার দেওয়ার জন্য তোমরা একজন আরেকজনকে উৎসাহ দেও না তাহলে গরিব দেখলে নিজে কিছু দিলেন আরেকজন দিন ভাই আমি যদি আল্লাহ আমাদের এই ধন গ্রহণ করো গরিবটাকে সাহায্য করি নিজেও দিবে তার তৌভিক মোতাবেক আরো মানুষকে উৎসাহিত করবে মানুষকে এ কাজের জন্য আহ্বান করবে এটা হচ্ছে আমার প্রত্যেকটা মুসলমানের কাজ কিন্তু যে অসৎ لا تحاضون على طعام المسكين আবার কি করেন وتأكلون التراث أكلا لما মনে করেন বাপ সম্পত্তি রেখে গেছে মৃত ব্যক্তি পক্ষ থেকে যে সম্পদ যেমন ভাই আছে বোন আছে এরকম তো শুধু ভাইয়েরা নিয়ে যায় বোনদেরকে দেয় না তা আগে ছিল এরকম অনেকে এরকম করতো বিভিন্ন ভাড়া করে দেয় না বন্ধুদেরকে আছে কিনা মুখে দেয় এটা যাই না এগুলো হয়তো থাকতে পারে কিন্তু আগে মানে শুনছি এরকম মানে অনেক বোন বা এরকম আর কি সামনে খালা বাইর ওরা মেয়েরা লজ্জাবোধ করে কেন লজ্জাবোধ করবে এটা তোমার হক বেশ লজ্জা ওটা কোনো তোমরা অন্যের প্রাপ্য সম্পদ নিয়মতান্ত্রিক উত্তরাধিকারীদের বা উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্য সম্পদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদ তোমরা একসাথে মিলে কুক্ষিগত করে ফেলো একদম নিজেদের আয়ত্তে নিয়ে আসো আরেকজনকে দেও না তাদের হক দেও না এটা হচ্ছে অসুখ লোকের পরিচয় আর আরেকটা মালকে তোমরা খুবই ভালোবাসো অনেক ভালো ভালোবাসে এটা কার গুণ ভালো লোকের গুণ নাকি আচ্ছা মালকে সব তো আমি ভালোবাসবি কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখতে হবে মানে এখানে বলা হয়েছে যারা প্রাপ্য সম্পত্তি অন্যের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে ওদের হক দেয় না আর মালকে খুব ভালোবাসে এমন ভালোবাসা যার ফলে দিনের উপর মালকে অগ্রাধিকার দিয়ে দেয় নজবিল্লা মানে আল্লাহ দিনের উপর কি কি অগ্রাধিকার দেয় যেমন তার উদাহরণ সলাতের সময় আসছে হয়েছে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকতে গেলাম মুয়াজ্জিন আর সে বলছে খালি نشوف شويه هذا شغل 50 ريال أنا 100 ريال حي على الصلاة حي على الفلاح মসজিদের মিনারা থেকে আওয়াজ আসছে আসুন সলাদের দিকে আসুন সফলতার দিকে আর সে ওখানে ওই ডিউটি করছে ইমান যদি আমাদের মজবুত হয় ওই কাজকে ওই দুনিয়াকে লাথি মেরে আমরা যাবো কোন দিকে সলাতের দিকে মহাদিন বলছে ঘুম থেকে অনেক ভালো আর সে বলে আদা এখন কাল মুশকিল হ্যাঁ আদান শুনছে তবু বলে শুনে শুনিনি বা না করে আচ্ছা বলেন তো আল্লাহ জানে না জানেন না কেমন যদি একটু বেশি ঠান্ডা কম্বলটা আর একটু এরকম করে সুন্দর করে হ্যাঁ মাথা ঘুচিয়ে একদম শুয়ে পড়ে আল্লাহ মুস্তান আল্লাহ আমাদের হেদায়ত দিন বুঝার তৌফিক দিন এবার আবার ওই আয়াতগুলি আবার রিপিট করি সংক্ষিপ্ত তফসিল ওয়াল ফজর কসম ফজরের সলাত পাঁচ ওয়াক্ত ফজর থেকেই শুরু হয় তাই না ভাই আর দিন ওই ফজর থেকেই শুরু হয় আলোর প্রয়োজন ওখান থেকেই আলো ফজরের সলাদ পড়ো তারপরে দিন শুরু করো ওয়াল ফজরের সময় ইজ্জত বেশি কারণ ওই সময় ওই রাতের অন্ধকার ভেদ করে আলোক ছড়া ছড়িয়ে পড়ে তাই এর ইজ্জত বেশি ওয়াল ফজরের সময় অন্যদিকে সলাতের সময় ফজরের সলাতের সময় ওয়াল ফাজর আল্লাহ রবুল্লা আলমী প্রতিদিন রব্বুল আলমিনের পক্ষ থেকে আকাশ থেকে ফিরিস্তা আসেন কিছু ফিরিস্তা রাতের জন্য আর কিছু ফিরিস্তা দিনের জন্য আর উভয় ফেরিস্তাই দুটি সলাতের সময় তারা পৃথিবীতে থাকেন ওই দুই সলাৎ কোন সময় ফজরের সলা আর আরেকটা আসরের সলাৎ সুহান এবারে আপনি যদি ফজরের সলাৎ পড়েন আর আসরের সলাৎ পড়েন কারণ এই দুই সলাতে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এই দুই সলাৎ যদি মানুষ ধরে রাখে তাহলে অন্যগুলো অবশ্যই ধরে রাখবে এ কারণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই দুই সলাতের গুরুত্ব বেশি আমাদের সামনে পেশ করেছেন শুনেছেন যেমন যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের সালাত পড়বে সে জান্নাতে যাবে আল্লাহ আলহামদুলিল্লাহ আর এই দুই ঠান্ডা সময় বলতে কোনটা ফজরের সলাদ আর আসরের সলাদ বুঝলেন আপনারা তো এখানে আমি তো মানে শুধু ইঙ্গিত ফজরের ফজরের বর্ণনা করা বা সলাতের বর্ণনা করা আমার উদ্দেশ্য না তফসিল সংক্ষিপ্ত ওয়াল ফজর ওই ফজরের কসম খাচ্ছেন ওয়াল ফজরি ফজরের সময় কসম এরপরে আসলো ওয়ালাইয়ালিন দশ রাত এই দশ রাত বলতে কোন দশ রাত ওলামায় কারামদের মধ্যে মতবিরোধ ইখতলাফ আছে কেউ কেউ বলেছেন জিলহেজ মাসের দশ দিন রাত দিন সব সামিল যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এর পূর্বে আপনারা শুনেছেন ما من أيام العمل الصالح أحب إلى الله فيهن من هذه الأيام يعني عشر ذي الحجة قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء সহি বুখারি তিরমিজি তিরমিজির শব্দ আল্লাহ রসুন সাহেব বলেছেন এই দশ দিনের অর্থাৎ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় হয় না তার মানে সারা বৎসরের মধ্যে এই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সাহাবে একরাম বলেন ইয়া রসুল্লাহ আল্লাহর প্রতি জিহাদ থেকে কি বেশি প্রিয় নবী করিম সাল্লাহ বললেন হ্যাঁ আল্লাহর পথে জেহাদ থেকেও বেশি প্রিয় তবে যে ব্যক্তি আল্লাহর প্রতি বের হয়ে গেল যান মাল সবকিছু কোরবান দিয়ে দিল আর কিছু নিয়ে ফিরে আসলো না মানে জাল মাল সব আল্লাহর প্রতি দিয়ে দিয়েছে ওর ফজিলত বেশি আর না একজন মানুষ মনে করেন সে শুধু জেহাদে গেছে রাজি হয়ে আবার ফিরে আসছে ফিরে এসেছে এর থেকেও বেশি এর আমল থেকেও বেশি প্রিয় আমল আল্লাহর কাছে কোনদিন আমল দিলহাজ মাসের দশ দিনের প্রথম দশ দিনের আমল সুহান তো বিদ্যান বলেছেন আসর বলতে এই দশ দিন আর কেউ কেউ বলছেন রমজান মাসের শেষ দশ রাত কারণ তো কত সবার কাছে দলিল আমরা বলি ছবি ঠিক আছে একটা আরেকটার বিপরীত না শেখ আলী ليالي العشر قلت شيش دشرات كتب إيه؟ لك رجل ماني رمضان ماشي شيش دشرات تيجي يقول رجل ليالي العشر قلت رمضان ماشي شيش دشرات ار اي دشرات إيه؟ ليلة القدر هي إيه ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله ايك رات رمضان ماشي شيش دشرات ايك رات ليلة القدر বলেন আমরা কোন সময় হবে মাসের শেষ দশ রাত রাতগুলির থেকে বেশিরভাগ জোড়ও হতে পারে কিন্তু বেশিরভাগ আসা শেষ দশরাতের বিজুর রাত্রিগুলিতে আচ্ছা তো ওই রাতগুলির মধ্যে একটি রাত আছে হাজার মাস থেকে উত্তম তো এখানে ওলাইয়ালিন আসর বলতে কি কোন রাতগুলি আল্লাহ কসম খেয়েছেন কেউ কেউ বলছেন এখানে লেয়ালিন আসর বলতে রাত দিন সব সমান আর উদ্দেশ্য কোনটা এটা হ্যাঁ? জুলাইজ মাসের প্রথম দশ দশ দিন আর অন্য মত রমজান মাসের শেষ দশ রাত বা রমজান মাসের শেষ দশ দশ রাত দশ দিন কেউ কেউ বলেন ওখানে ফজিলত কোনটার বেশি এখানে হচ্ছে কসমের ব্যাপারে কথা কোন দশ দিন লেহাজ মাসের প্রথম দশ দিন না রমজান মাসের শেষ দশ দিন কিন্তু কোনো কোনো আলাদা এরকম বলেছেন ফজিলতের দিক দিয়ে দিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত বেশি রমজান মাসের শেষ দশ দিনের ফজিলত থেকে আর রমজান মাসের শেষ দশ রাতের ফদিরত বেশি দিলহাজ মাসের প্রথম দশ রাতের ফদিরত থেকে সোভান না সবই তো ঠিক আছে কি বলেন আপনারা প্রত্যেকেরই ফজিরত আছে এ ফজিলত ওইটাও ফজিলত কাউকে বাদ দেওয়া যায় না তাই আমরা বললাম বলবো আলিমদের লে আলিন আসার বলতে কোনটা কোনটা কেউ কেউ একে অগ্রাধিকার দিয়েছেন আর কেউ কেউ ওকে অগ্রাধিকার দিয়েছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এরপর ওয়াশাফি ওয়াল ওয়াতরি শাফি মানে জোড় আর আল ওয়াতর মানে বিজোড় আর এখানে আরেকটা কেরাত ওয়াল ভিতরেও আছে আমরা ভিতর পড়ি কিনা এবারে সাফা জোড় বলতে কি বিভিন্ন তফসির কেউ কেউ বলেছেন সাফা মানে জোড় অর্থাৎ সৃষ্টি প্রত্যেক সৃষ্টি জোড় বিশেষ করে সৃষ্টির সারা যে মানুষ সেই মানুষকে রবুল আলমিন জোর করে সৃষ্টি করেছেন আমি তোমাদেরকে জোর করে সৃষ্টি করেছি নর আছে নারী আছে আলহামদুলিল্লাহ তো দেখছি এইগুলো সৃষ্টি এক তফসির আর এক তফসির হল বিজুর তারা বলেন হুজুর বলতে রব্বুল আলমী বলেন সুহান আল্লাহ আল্লাহ বিজুর তাই তিনি বিজুরকে অর্থাৎ বিজুরের সলাদকে পছন্দ করেন বিজুর সংখ্যাকে পছন্দ করেন আরো ব্যাখ্যা করা হয়েছে আমরা সংক্ষিপ্ত একটি উল্লেখ করলাম ওয়াশাফি ওয়াল ওয়াতর এরপরে ওয়াল লাইলি ইলা কসম রাতের যখন যেতে লাগে যান যখন রাত যখন চলে যায় ওই যে কোন সময় ওই আগ মুহূর্তে রাত চলে যায় না তারপরে দিন শুরু হয় তাহলে এখানেও গুরুত্ব বোঝানো হচ্ছে এরপর আল্লাহ কি বললেন বললেন হাল ফি যালিকা কাসামুল লিযি এর মধ্যে কি আর যদি হাল ও মানা কি কেউ কেউ তার অর্থ বলেছেন নিশ্চয়ই এর মধ্যে বুদ্ধিমানের জন্য রয়েছে কসম যদি হয় বুদ্ধিমানের জন্য কসম এর মধ্যে কি বুদ্ধিমানের জন্য কসম রয়েছে আমরা বলবো হ্যাঁ কসম আছে এই কসম পেশ করার উদ্দেশ্য কি কসমের জবাব কি কেউ কেউ বলেছেন জবাব হচ্ছে না অর্থাৎ কসমের পর নিশ্চয়ই তোমাদেরকে পুনরায় উঠানো হবে আর কেউ কেউ বলেছেন এর জবাব সামনে আল্লাহ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 এদের সাথে আল্লাহ কি রকম আচরণ করেছে এদের পরিণতি কি হয়েছে তুমি দেখো নি খেয়াল করুন তোমার কি জানা নেই এমা রাতের ইমার রাতের ইমার মানে ওরা হচ্ছে লম্বা লম্বা মানুষ শক্তিশালী লোক ছিল কেউ কেউ বলেছেন তার ব্যাখ্যা শক্তিশালী লোক ছিল আর কেউ কেউ বলেছেন ওরা যেহেতু ওই রকম তারা শক্তিশালী অথবা লম্বা লম্বা মানুষ ওই হিসেবে তারা বিল্ডিংটাও তৈরি করতো লম্বা লম্বা ঠিকই তো সবাই যদি আমরা এখানে যারা আছি একটা লোক আছে না বাংলাদেশে আমাদের এবছর হজে গেছে কাজ করলো শাহিন মানে এদের সবার সবাই যদি শাহিনের মতো লম্বা হতো তাহলে এই যে দরজা দরজাটা আর একটু উঁচু করতো ঠিক না ঠিক বলেন আমরা তো সবাই আনা পেটে আর হচ্ছে লম্বা কোনো কোনো জায়গায় সে এরকম যেতে পারবে না এটা তো অনেক উঁচু এমনকি এরকম করে যাবে এবার আমরা হজে ছিলাম চারশোর অধিক মানুষ চারশোর অধিক দেখলাম সবার থেকে সেই বেশি লম্বা আলহামদুলিল্লাহ বাস্তব সত্য বললাম না এর আগে একবার গিয়েছি ওই ওই সময় ছিল হজে পাঁচশো জনের অধিক ছিল আমাদের সাথে বিভিন্ন রাষ্ট্রের মানুষ সুদানি মসরি সৌদি আদা অমুক তমুক সাত বাদ সব মিলে আমি মনে করলাম তার আরো লম্বা আছে হ্যাঁ দুইজন তিনজনকে বললাম বলো তো তোমরাই মহাশক্তি থেকে লম্বা হবে মাসাল্লাহ না ওরা বলে না ওই লোকটি তোমাদের আরো বেশি লম্বা হবে তাহলে কি বলেন আল্লাহ যে বলছেন মানে খুঁটি বিশিষ্ট লম্বা লম্বা খুঁটিওয়ালা অথবা তাদের নিজেদের কাঠামো এর দিকে ইঙ্গিত ওটাই সঠিক তফসিল করতে গিয়ে ওলামায়রা এরকম করেছেন আর কি কেরমাদাতিল ইমাদ আবার আল্লাহ বলছেন তাদের কথা আল্লাতি লাম ইউখলাক মিথলুহা ফিল মিলাদ এতর এদের মতো নগরীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি তারা এত বেশি শক্তিশালী ছিল এত বেশি ইজ্জতওয়ালা ছিল কিন্তু যখন রব্বুল আলমিনের নির্দেশ তারা পালন করলো না রব্বুল আলমিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ যা চায় তা করতে পারেন আল্লাহ জালিমদেরকে ঢিল দেয় কোন মুসলমানের সাথে আমরা হিংসা রাখবো বুঝতে পারছেন মুসলমানের সাথে হিংসা রাখবেন কারো সাথে হিংসা রাখবেন ব্যক্তিগত কিছু হয়ে যায় ওটা থাকতে পারে মিটমাট করার চেষ্টা করুন কিন্তু হিংসা কথা কাটাকাটি হয়ে গেছে করার ছাড় না এটা ইনসান না অন্য কিছু আল্লাহ আমাদের হৃদয় দেন বোঝার তৌফিক দিন হবেই মানুষ মাত্রই ভুল হয় আমাদের থেকেও ভুল হবে আমার থেকেও হবে আপনার থেকেও হবে কিন্তু আপনার কোথাও হলো আমরা কারোর সাথে হয়ে গেছে ওইটা বাস মনে নিয়ে রাখবো এটা হচ্ছে গল্প আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কোনো মুসলিমের জন্য তিন দিনের অধিক তার ভাইয়ের সাথে সম্পর্ক ত্যাগী অবস্থায় থাকা হালাল নয় যা ইসলাম কয়েকদিন সময় দিয়েছেন তাহলে কি বোঝা গেল কথা কাটাকাটি হবেই কথা কাটাকাটি হবেই ঝগড়া হবেই মানুষ তো তাই সময় দেওয়া হয়েছে তিন দিন খালি তিন দিন পর্যন্ত পুরো ঠান্ডা হবে سبحان الله لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث أيام আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন এরপরে দেখেন আরেক জাতির কথা ওয়াসামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ ওরা ওদের শক্তি অন্যরকম পাথর কর্তন করে করে ওয়াতান হিতুন মিনাল জিবালি বুয়ুতান রব্বুল আলামিন উন্নত উল্লেখ করেছেন আমিনি পাথর কেটে কেটে ওরা ঘর তৈরি করত পরিপূর্ণ নিরাপত্তার সাথে কত শক্তিশালী বর্তমান বর্তমানে এই যান্ত্রিক যুগে ওইরকম হয়তো নাই ওই সময় তারা যতটুকু পাওয়ারফুল ছিল আর আরেকটা তো চেনেন ও বলতে কি আগে আমরা পেরেক বিশিষ্ট এই পেরেক বলতে কি তার অর্থ হচ্ছে তার বিশাল সৈন্যবাহিনী ছিল যে সৈন্যবাহিনীর মাধ্যমে সে শক্তি পেত কেউ কেউ তর্জমা করেছেন আর কেউ কেউ বলেছেন পেরেক বলতে তার বিরুদ্ধবাদী যারা ওদেরকে ওই রকম হাত পা পায়ে পেড়েক লাগিয়ে শাস্তি দিত নারুদুল্লাহ দালিক এরকম করেছে وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد এবারে বলে সবার কথা ওরা রাষ্ট্রে সীমালঙ্ঘন করেছে ফেসাদ সৃষ্টি করেছিল অবাধ্যতা ছড়িয়ে দিয়েছিল বা আল্লাহ নাফরমানি করেছিল আর কিরকম আচ্ছা ফেসাদ তো সৃষ্টি করেছে আর সাধারণ ফেসাদ নয় অনেক অনেক ফেসাদ সৃষ্টি করেছে পরিশেষে তোমার রব তাদের উপর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 মানুষকে যদি আল্লাহ পরীক্ষা করে তাকে ইজ্জত দেন নিয়ামত দেন আচ্ছা আমরা যে কত নিয়ামত পাচ্ছি আল্লাহ গণনা করে শেষ করতে বলবেন তোমরা যদি আল্লাহ নিয়ামত গণনা করতে চাও বন্দি চাও তাহলে শেষ করতে পারো না গুনে শেষ করতে পারবে না আজকে যে কত নিয়ামত উপভোগ করলেন আমি বলি শুধু যদি রবুল আলমিন বলে আমি যে অক্সিজেন দিই অক্সিজেনের বিনিময়টা তো দিতে পারবেন শুধু একটা একবার যদি শ্বাস হয়ে যায় শেষ সুবহানাল্লাহ কে দিল এগুলি তাহলে নমাজ কেন পড়ো না ঠিক না কে দিল এগুলি আল্লাহর বিধান কেন মানো না শুধু একটি এক কোনো নিয়মিতই বদলা দিতে পারবো না আচ্ছা পানি পানির অপর নাম বলে জীবন আচ্ছা বললেন জীবন কি আছে বন্ধ করে সৌদি সরকার আনতে পারবে আমেরিকা আনতে পারবে বাংলাদেশ সরকার অমুক সরকার তমুক সরকার আল্লাহ যদি পানিকে সুপেও না রাখে কোন সৃষ্টি পানিকে সুপেও বানাতে পারবে না সবকিছুর ক্ষমতার মালিকে আল্লাহ তোমার কিসের পড়াই একটু খেয়াল করেন আল্লাহ জানিয়েছেন না কত নিয়মিত ভোগ করছো তাহলে ভুলি কেন আমরা এজন্যই যেহেতু আমরা মানুষ ভুলি যাই ভুলে যাই তাই বেশি বেশি করে ইস্তফার পাঠতে আমি আমাকে মাফ করো আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো পড়বেন পাঁচ ওযাক্ত শেষের বইটাকে বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক আচ্ছা আরেকজন আল্লাহ তাকে পরিমিত রিজিক দিয়েছেন বলে হায় রে হায় রে আমাকে আল্লাহ দিল না বলে কিনা কেউ কেউ তো হিংসু ওকেই শুধু দেয় এরকম আছে মানুষ আছে না হিংসু আমি এত কিছু করে আমি পাই না ও পেয়ে যায় খবরদার এরকম বলবেন না আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন এই অবস্থায় আপনি বলুন আলহামদুলিল্লাহ যদি আপনি ধনী হয়ে যান দুনিয়ার দিকে অত অসুস্থ মাসা আল্লাহ ভালো স্বাস্থ্য ভালো ইত্যাদি দেখবেন হ্যাঁ কত লোক পৃথিবীতে আছে হ্যাঁ যাদের হাত নেই যাদের পা নেই অথবা হাত আছে তো অবশ্য হ্যাঁ আমরা ওই আমাদের আঞ্চলিক ভাষায় ল্যাংড়া আলু বলি কিনা খেয়াল রাখা তো ওদের দিকে খেয়াল করো আচ্ছা তুমি টাকা পয়সা দিয়েছো আল্লাহ সুহানে ও তাহলে তুমি দেখো আলাদা কত করি পৃথিবীতে পৃথিবীতে বেশিরভাগ মানুষ করি না বেশিরভাগ মানুষ ধরি দেখবেন সারা পৃথিবীর জনসংখ্যা দেখুন তারপর দেখুন গরিবদের সংখ্যা কতটুকু তোমাকে আল্লাহ দিয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ আচ্ছা আর তুমি যে যে কম পেয়েছ তুমিও বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ভালো অবস্থায় রেখেছেন তোমার থেকে আরো কত মানুষ আছে তারও নিম্নমানের আচ্ছা অন্যদিকে তোমাকে রবুল আলমী লাকাদ বলেছেন আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি তো তোমাকে যে আল্লাহ মানুষ করে সৃষ্টি করেছেন এইটাও কি কম নিয়ামত তুমি আল্লাহ নিয়ামতের কি সুখী আদায় করবে তাই সব সময় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আচ্ছা আবার কিছু দুনিয়াদার আছে তারা তাদের ওই একটি গুণ উল্লেখ করেছেন তারা এটিমের হক পর্যন্ত গেলে ফেলে বল্লা তো ক্রিমুন ইয়েতিম খাবার দেয় না আর আবার অন্যকে বলে খাবার দিতে বলে আবার যদি কেউ মারা যায় যেমন তার বাপ মারা গেছে একজন কয়েকটা ছেলে রেখে মারা গেছে কয়েকটা ছেলে পাঁচটা সাতটা আটটা নয়টা দশটা একটা শক্তিশালী ওদের সব সবার সম্পত্তি ছিনিয়ে নিয়ে গেছে আর সে কুকিগত করে ফেলেছে এরকম আছে কিনা আর আপনারা দেখেছেন ইউটিউবে এখনো আছে অবশ্যই থাকবে কারণ ইউটিউবে যেটা চলে যায় ওইটা যায় না নাকি বলেন লোকজন সত্য নাকি মজুদ হ্যাঁ, যেটা চলে যায় মজুদ কি জানেন বাংলাদেশি একটা লোক মক্কায় কাজ করত পরবর্তী দেখা গেছে সে মিলিয়ন পতি তাই না আপনারা জানি কিনা হয়তো অনেকেই জানে না দিয়ে কাজ করতো পরদেহা যায় তার সম্পত্তি এরকম সতেরো মিলিয়ন রিয়ালের সম্পত্তির অধিকারী ছিল তার বড় ভাই তার সম্পত্তি ছিনিয়ে নিয়েছে পরে নাকি সে আবার হেদায়ত পেয়েছে হজে এসেছে আল্লাহ হয়তো তার ভিতরে খৌফ সৃষ্টি করেছে পরে ভাই বলেছে হালাস ওই আপনারা দেখলেন ইউটিউবে হ্যাঁ ওর সাথে যোগাযোগ হয়েছে বলছে তোমার সব সম্পত্তি তুমি পাবে হালাস সুবহান আল্লাহ খবরদার এরকম করবেন না وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما তোমাদের মালের প্রতি খুবই মহব্বত যেভাবে সুরতুল আদিয়াত ওয়াল আদিয়াতে দফা আছে না আল্লাহ বলেছেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি তারপরে কি লাশাদীদ মানুষের অবস্থা মালের প্রতি খুবই কঠোর মহব্বত মালের মহব্বতই খুব কঠোর কোন কোন সময় দেখা যায় এক রিয়ালের জন্য সম্পর্ক ছেড়ে দেয় আছে কিনা মানুষ هذا واحد ريال خمسين ريال مئة ريال خمسمية আমাকে গত কিছুদিন পূর্বে ভাই বললেন একটা লোক আমার কাছ থেকে নিয়ে গেছে পাঁচশো রিয়াল সাধারণত লেনদেন হয় হয় কিনা এরকম একজন দুইজন অনেক কয়েকজন আমাকে বলেছে হামজু মিয়া নিয়ে গেছে সাকিও কি নাই সাক্ষী কে একমাত্র আল্লাহ কিন্তু দুনিয়ার নিজামে তো সাক্ষী লাগে নিয়ে গেছে পরে ওরা কি জানি বললো তারা এরকম ঘটনা পরে বলছে নাই তোমার কোনো হক নাই সাক্ষী কই সাক্ষী হয়তো বলে লোকজন বলছে তুমি দাদা কসম খেয়ে নিয়ে যাও তো অসুবিধা নেই লোকজন এরকম করে এই সে তো তাড়াতাড়ি কসম খাওয়াবেন আপনারা বুঝেছি না কসম খাওয়াতে হবে আচ্ছা যদি এরকম কসম খেয়ে নিয়ে যায় অথবা আমি দিয়ে নিয়ে যাই বলে দিয়ে যাই করুন জায়জ হবে হ্যাঁ পড়াই করবেন না আবার অন্যদিকে যদি আপনি আরেকটু সামনে যারা অন্যের সম্পত্তি খায় আল্লাহ রসুন সাল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি কারো এক বিগত পরিমাণ জমি হজম করে ফেলে ছিনিয়ে নেয় আলমিন তার গলায় এই জমিনের সাতবক জমিন দিয়ে তার গলায় বেড়ি পড়াবে এক বিগত পরিমাণ যদি হয় জমি তাহলে তুমি কয়েক বিঘা নিয়ে যাচ্ছ হ্যাঁ কি অবস্থা হবে আল্লাহ আমাদের হেদায়াত দিন বুঝার তৌফিক দিন শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া মৌতের পুরো জিন্দগিকে সহল করা দরকার তুমি জানো না তোমার রূপ কোন সময় যে তোমার দেহর পিঞ্জিরা থেকে উড়িয়ে উড়ে যাবে শেষ নিঃশ্বাস কোন সময় ত্যাগ করবে তাই আমাদের সকলকে আল্লাহ রবুল্লা আলমীকে ভয় করা উচিত ইয়া তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ আমাদের এই কবল কবুল দূর করো আমাদের নিয়ত খারিজ করো আল্লাহ তুমি আমাদের নিয়ত খারিজ করে দাও আল্লাহ হক জেনে হক মারা তৌফিক দাও এবং হক প্রচার করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ মুসলমানদের উপর রহম করো মজলুমদেরকে উদ্ধার করো مجاهدين الإسلام في সাহায্য করো ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين جزاكم الله خيرا